মুস্তাহাব সময় যখন শুরু হয়ে যাবে তখন ওটাকেই প্রাধান্য দেওয়া চাই ওই জিম্মাদারি আগে আদায় করতে হবে এরপরে অন্য কিছু এই একটা বিষয় ছিল দ্বিতীয় বিষয় ছিল জানাজা যখন প্রস্তুত হয়ে যায় এতেকালের সাথে সাথে গোসলের ব্যবস্থা করতে হয় গোসলের পরে কাপন কাপনের পরক্ষণেই জানাজা জানাজার পরক্ষণেই দাপন এগুলো একটা সাথে আর একটা এই জন্য কিতাবে লিখতে ইন্তেকালের সাথে সাথে কাজ হাত করে দিতে হবে যাতে একটা পর একটা সম্পাদন করা সহজ হয় যিনি বাড়ির মুরব্বী থাকেন তিনি এই ব্যবস্থা করে দিলে তোমরা যা এলান করো ঘোষণা করো অবকের এন্তেকাল হয়ে গেছে এই কটায় এই কটায় জানা যায় এক গরমকালে এলান করত ঘোষণা করত এক গরমকালে কবর করত এক গরমকালে কাপড়ের কাপড় আনত আর এক গরমকালে মসজিদ থেকে খাটিয়ে আনত আর এক গরমকালে বরই পাতা দিয়ে পানি গরম করতে এইভাবে দায়িত্বশীল যখন কাজগুলো ভাগ করে দেয় তখন শরীয়ত যেভাবে চাইছে এইভাবে হয়ে যায় মৃত্যুর সাথে সাথে তাকে জমিনে রেখে দেওয়া নিষেধ কোন খাটিয়ায় রাখতে হয় ডেকে রাখতে হয় ডেকে রাখল যেই নাকি গরম পানি রেডি হয়ে গেছে দশ পনেরো মিনিট না আধা ঘন্টার ব্যাপার পানি রেডি হয়ে গেছে গোসল গোসল হয়ে গেছে কাপড় পর গোসল করাই দেবে কাপড় কিনে নিয়ে আসবে কাফন পড়ানো হয়ে গেছে জানাজা পড়ো জানাজা পড়ানো হয়ে গেছে কবরস্থানে নিয়ে যাও গতকালকে বোখারি চলিমে পড়াই দিয়েছিলাম যে কবরস্থানে যখন নেওয়া হয় খাটিয়াতে করে তখনকার ব্যাপারে দুটা হাদিস কালকে পড়াইতেছিলাম একটা হল স্বয়ং নবী আলাই সাল্লাহ বলতেছেন দ্রুত নেওয়া তুমি যে কান্দা করে নিয়ে যেতিস দ্রুত নাও ধীরে ধীরে দুর্বল মানুষের মতো না দ্রুত নাও একটা আদেশ আর একটা আদেশ সামনে পড়লো দুটা বোখারি জড়িবে আমি বোখারি পড়াইতেছিলাম ওই সময় সামনে আসলো খোঁজ ওই মুর্দা বলতে থাকে কদ্দিমনি কদ্দিমনি আমাকে তাড়াতাড়ি পৌঁছাও তাড়াতাড়ি পৌঁছাও কারণ সে ইমানদার হইলে আল্লাহর পক্ষ থেকে তাকে জানায় দেওয়া হয়েছে তোমার জন্য জান্নাতের বাগান প্রস্তুত হয়ে ওই জান্নাতের বাগান পাওয়ার জন্য সে অস্থির হয়ে যায় তখন সে নিজেই আবেদন করতে থাকে দ্রুত পৌঁছল কিন্তু যেহেতু সে আর জগতে চলে গেছে ওই জগতের আওয়াজ আমরা শুনতে পাই না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ আমাদেরকে ওহির দ্বারা জেনে আমাদেরকে জানাই দিচ্ছেন দেখেন নিয়ে দেখেছে কবরস্থানে সেখানেও ধীরে ধীরে চলার অনুমতি নেই কাজগুলো কত তাড়াতাড়ি করতে হবে গোসল কাফন জানাজান নামাজ দাফন ওই হাতে এটাই বলা হয়েছে যে যখন কাফন করানো হয়ে গেল জানাজা রেডি হয়ে গেল তো জানাজা পড়ে শর্ট টাইমে দাফন করে দেয় দ্বিতীয় আদেশ ছিল আমি বলেছি প্রত্যেকে যেন তার ছেলে পেলেকে অজ্ঞাস করে রাখে তার তখন আল্লাহর দরবার ডাক আসবে জানানো কোন নোটিশ দিয়ে আসবে না মালাকুল বউ কাজেই বলে রাখতে হবে বলে না রাখলে এই সুন্নত গুলো জারি করা কঠিন তা আত্মীয় স্বজনদের বাধা হয়ে তারাই করতে দেয় এই জন্য অস্তিয়ত করে রাখলে দরকার লিখে দিবেন যে এগুলো করবা আমার এতেকালের পরে এগুলো করবা তো কোন চল্লিশা নেই তিরিশা নেই কুলখানি নেই এগুলো সব বেদার হারাম এর দ্বারা মাইয়েতকে কোনো উপকার করা যায় শুধু একটা রসম পালন করা হবে সমাজে কতগুলো বদরসম আছে এই বদরসম পালন করলেন মানুষের বাবা নিলেন কিন্তু আপনার মৃত বাপকে কোনো উপকার করতে পারলেন কোনো উপকার করতে পারলেন না এটা প্রত্যেক বাপের দায়িত্ব নিজের আত্মীয় স্বজনকে লিখে দেওয়া অস্তিয়াস করে দেওয়া ওই হাদিসে আর একটা কথা বলা হয়েছে যে মেয়ে যখন বালেগা হয়ে গেল এবং তার জোড়া পাওয়া গেল তার সাথে সামঞ্জস্যশীল ছেলে পাওয়া গেল তো তোমরা বিবাহ দিতে দেরি করো দেরি করলে নানান ফেতনা হবে সমাজে নানান ফেতনা কথা বিশৃঙ্খল ছড়ায় পড়বে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম উম্মাদকে সতর্ক করেছেন তখন ফেতনা তুন বিরাট ফেতনা হবে অফাসাদুন আরিজ আর বিস্তৃত বিশৃঙ্খলা ছড়ায় পড়বে অত বড় ফেতনা হয় দেরি করছে চলে গেছে আর একজনের সাথে বাপে মামলা করছে মামলা করলে ওই মেয়ে বিস্তারকের সামনে বাপকে অস্বীকার করি বাপকে অস্বীকার করি আমি চিনি নেই লোককে ওই ছেলের সাথে চলে গেছি এত আদরের দুলালি এত পয়সা করে দিয়ে আদর করে আরামের সাথে তাকে লালন পালন করত আজকে এক সেকেন্ডের মধ্যে ওই মেয়ে বাপকে অস্বীকার করবে কি ভুল করছে তাকে বিভব হাতিসের যেভাবে দিতে বলা হয়েছিল ওইভাবে দেয়নি দেরি কর ওই যে এনজিওরা কইছে ইহুদি খ্রিস্টানদের অগ্রদূত এনজিওরা প্রচার করছে আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বিশ বছর আগে বিয়ে দেওয়া যাবে না এর আগে দিলে বাল্য বিবাহ হবে জরায়ু ক্যান্সার হবে নানা রকম ফালতু কথা বেহুদা কথা আল্লাহ দুশ্মনরা শরিয়াতের বিরুদ্ধে প্রচার করছে সব শরিয়াত বিরোধী কথাই আল্লাহর হাবিব নিজের মেয়েকে পনেরো বছরে বিয়ে দিলেন তার থেকে বিজ্ঞান বেশি কে জানে আল্লাহর হাবিব থেকে বড় ডাক্তার কে হয়ে আছে তিনি আল্লাহর হুকুমে করছেন এইগুলো তিনি জানেন নেই জলায় ক্যান্সার হবে না কি হবে এগুলো শয়তান এগুলো হলো শয়তান এগুলো করতে যায় নানান রকম ফেতনা হয়েছে অসংখ্য ফেতনা হয়েছে যেগুলো জবানে আনাও মুশকিল তিন চার দিন আগে আমার কাছে এক লোক আসছে উনি খুবই চিন্তা খুবই চিন্তা ওনার পুরা খানদান তাদের সবাই দাঁড়িয়ে আছে ছেলেদের দাঁড়িয়ে আছে ওনার ছেলেদের দাঁড়িয়ে অপরাধ কি মেয়েটাকে এই ইংরেজি লাইনে বেশি পড়াইছে যতটা কোনো প্রয়োজন ছিল না পড়াইছে তাও তো ভাগ্য ভালো যে চলে যায়নি যে কোর্ট ম্যারেজ করলে বা কি করবে কিন্তু সে সত্য দিতে কোন দাঁড়িয়েওয়ালা ছেলের সাথে তাকে বিবাহ দেওয়া যাবে না তাহলে সে আত্মহত্যা করবে আমার কাছে আসতে বুদ্ধি নিতে যে আমি এখন কোন লাইনে চলতে পারি এই মুহূর্তে আমার দায়িত্ব কর্তব্য কি জানার জন্য দেখেন পুরা খানদান দিনটা সে জন্ম থেকে হয়ে তার বাঘের মুখে দাঁড়িয়ে দেখছে তার চাষার মুখে দাঁড়িয়ে দেখতেছে তার ভাইদের মুখে দাঁড়িয়ে দেখতেছে এই সব কিছুর পরও এই মেয়ের ব্রেন এই তৈরি হয়েছে যে কোনো দাঁড়িওয়ালা ছেলের সাথে সে যাবে দাড়ি আল্লাহ পছন্দ করেন আল্লাহ রসুল পছন্দ করেন এটাকে সরিয়াতে ওয়াজিব করা হয়েছে ওয়াজিব এই মেয়ের এই ওয়াজিবকে অস্বীকার করেছে কেন তো দেখা গেছে এই যে হুকুম আল্লাহর হুকুম রসুলের তরিকা যে বালে ঘর করে দেরি করবো না এই তরিকা বর্তমান জামানায় আমভাবে একটা ফ্যাশন হয়ে গেছে কেন এরও কারণ দেখা গেছে মেয়েদেরকে অনেক উচ্চ শিক্ষিতা করতে হবে ব্যারিস্টার বানাইতে হবে ইঞ্জিনিয়ার বানাইতে হবে বিচারক বানাইতে হবে মসজিদ বানাইতে হবে এইসব ধান্দায় পড়ে এটা করা হবে অথচ এই মুসলমানরা একবারও চিন্তা করে নাই যে আমি যে এত বড় ডিগ্রি শিখাই দিচ্ছি এই ব্যাপারে কোরআন কি বলে আল্লাহ রসুল কি বলে কোরআন কালেমের মধ্যে আছে অল্প তিল হস্তানাতিল গাফিলাতিল মুমিনাত কোরআন কারিমে আল্লাহ তালা মমিন মুসলমান মহিলাদের প্রশংসা করেছে মমিন মুসলিম মেয়েদেরকে প্রশংসা করেছে প্রশংসা করতে যে আল্লাহ তালা একটা শব্দ ব্যবহার করেছে কি শব্দ আল গাবিলাত শব্দ ব্যবহার করেছেন আল গাফিলা এর বাংলা অর্থ হল সাদা সিদা মমিন মুসলিম মহিলাদের চরিত্র স্বভাব হল সাদা সিদা এত মারপ্যাস এত ডিপ এত কঠিন এইগুলো তারা ধার ধারা এই কথা বলে আল্লাহ তাহলে কোরআনে কারিমে মুসলিম মহিলাদের প্রশংসা করেছেন কাজেই এই আয়াতের তফিরে মৌলানা আশরাফ আলী খানবী সব লিখেছেন মেয়েদেরকে তিনি তালিম দাও যাতে সে শিক্ষিত হয় এবং তার এই গুণটা বহাল থাকে এই গুণটা যেন বহাল থাকে কিন্তু আজকে মুসলমানের কাছে দিনই তালিমের কোন গুরুত্ব নেই তারা ওই যে দুশো বছর ইংরেজদের গোলামি করছে ওই গোলামি করতে যায় ব্রেনটাও গোলামি হয়ে গেছে এখন ইংরেজরা বলে গেছে ইংরেজের তরিকা হলো সব এক লাঠি দিয়ে হাঁকাও সব এক লাঠি দিয়ে কি করো পুরুষ হোক মেয়ে হোক এক লাঠি দিয়ে হাঁকাও সবার জন্য একই শিক্ষা সবার জন্য একই কর্মক্ষেত্র নওয়াজ কখনো ইসলাম সমর্থন করে না ইসলাম বলে দুইজনের কর্মক্ষেত্র দুই জায়গায় একজন বাইরে একজন ভিতর তাদের দুইজনের সিলেবাস দুই রকম যে বাইরে দেশ পরিচালনা করবে ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে তার পনেরো ধরনের হবে দিনের সাথে দিন বাদ দিয়ে না এখন আমাদের স্কুল কলেজটা পড়ানো হয় তার দিন বাদ দিয়ে যেটা দিনের কোন সংস্করণ রাখা হয়নি তার এই আপনি সর্বোচ্চ ডিগ্রি ওনাকে নিয়ে আসেন সে আমার সামনে একটা সুরা সই করে পড়তে পারবে না সর্বোচ্চ ডিগ্রি লাগে কিন্তু কোন আলেমের থেকে কিছু শেখে নাই খালি ওইটাই পড়ছে ইংরেজের সিলেবাস পড় একটা সুরা পড়তে পারবে না আস্তা এত সই করে পড়তে পারবে না দোয়া কোনো পড়তে পারবে না আমাদের বক্তব্যের বাচ্চা সাত বছরের বাচ্চার যে ধর্মীয় জ্ঞান আছে সাত বছরের নাবালের বাচ্চার যে ধর্মীয় জ্ঞান আছে ওই সর্বোচ্চ ডিগ্রি ধারে ওর একশো ভাগের এক ভাগ জ্ঞান নেই কি বল কি বল এই গানটা তুলিয়ে এটা মাথায় ঢুকে আর আল্লাহ যারা ফরজ করছে হেলমেট দিন কিছুই শেখে কিছুই এই সিলেবাস এটা সবার জন্য তারা দিয়ে গেছে তারা তো চলে গেছে তারা দেখছে যখন তাদের রুহানি আহ্লাদ তৈরি হয়ে গেছে রুহানি আওলাদ তৈরি হয়ে গেছে যারা তাদের মতো চালাইতে পারবে তখন তারা এদেশে গণতন্ত্র দিয়ে চলে এখন আর ইংরেজ নেই ইংরেজদের রুহানি সন্তানরা ইংরেজদের কায়দায় আমাদেরকে চালাইছে গণতন্ত্র দিয়ে চালাইছে কিসের গণতন্ত্র ইসলামের গণতন্ত্র আছে যেখানে দলা দলি দলাদলি মাটিবাজি গোলাগুলি হাই হাই লড়াই প্রতিষ্ঠানের দুটো পার্টি হয়ে মারামারি করো ছাত্র দুই দলে মারামারি করো একটা ইলেকশনে এত লোক দান দিয়ে দিল এত টাকার অবস্থায় হল আর এ বাজি তো অভাবে এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই অনেক মূর্খ বার্তার লোক আছে হালের নাম দাঁড়িয়ে এটা ইসলামের সাথে মিল আছে কমনিজমটা মেলে না এটা মেলে জাহেল কিচ্ছু বোঝে নেই ইসলামের সাথে গণতন্ত্র এক কদম চলতে পারবে না এক কদম এক কদম চলতে পারবে কারণ এখানে পাবলিক যা বলবে সেটা আইন মেজরিটি যা বলবে মেজরিটি তো আমক আল্লাহ হার জামানায় মেজরিটি রাখতে আমক দেবে সব জমানায় আহমকদের কথা মতো সব চালাইতে হবে কিন্তু আল্লাহর আইন হলো কোরআন দিয়ে শাসন করতে হবে রসলের হাদিস দিয়ে শাসন করতে হবে মেজরিটি যা বলে তাই বলো মেজরিটি মাইনরিটি কার কথা শোনা যাই হোক আমি যারা বলতেছিলাম ইংরেজদের এই সিলেবাস মুসলমানদের জন্য প্রযোজ্য না যে সবাইকে এক লাঠি ঢাকাইতে হবে প্রত্যেকের কর্মক্ষেত্র হিসেবে একটা মেয়ে তার দায়িত্ব কি তাকে স্বামীর সংসার পালন করতে হবে আমির আমির হক কি আমির হক জানবে তার সন্তান হবে সন্তানের হক কি তার শ্বশুর শাশুড়ি থাকবে শ্বশুর শাশুড়ির হক কি তার এই টাইপের এলেন তাকে শিখতে হবে তার কর্মক্ষেত্রে যা লাগবে ওটা শিখতে হবে তাকে ব্যবস্থা হইতে বলে নাই তাকে অ্যাডভোকেট হইতে বলে নাই তাকে ইঞ্জিনিয়ার হইতে বলে নাই তাকে সচিব হইতে বলে নাই তাকে বিচারক হইতে বলে নাই শরিয়াতে এগুলি অ্যালাউ তাদেরকে দুনিয়া আল্লাহ শিখাইবেন তার আসল যে গুণ সাদা চিতা এটা একদম খতম হয়ে যাবে একদম খতম হয়ে যাবে স্বামীর না ফারমান হবে স্বামীর না ফারমান হবে সেই পরিচালনা করবে স্বামীর কোন অধিকার দিবে না আর এনজিওরা তো সব আইন মহিলাদের পক্ষে নারী নির্যাতন আইন করছে আরে বাবা তাহলে পুরুষ নির্যাতন আইন করো একটা করলে কেন হাজারো মহিলা তার স্বামীরে লাঠি দিয়ে পেটায় আমার কাছে রিপোর্ট আছে এগুলো করতে এর আইন করো নাই কেন এর আইন করো নাই কেন আর এরা এতটা দখল দেয় যেটা বলার বাইরে এর জন্য আমি বলতে চাচ্ছি যারা ইমানদার মুসলমান তাদেরকে বলতে চাই তাদের উচিত এই গণতন্ত্র ইংরেজদের সিলেবাস এগুলো আপনারা জন্য আপনারা সিলেবাস কোরআন কোরআন বলতেছে মেয়ে বালেগা হয়ে গেছে বিবাহ দাও আপনি কেন পঁচিশ বছর পড়াইতে গেছেন যেখানে আপনার রসুল বলতেছে যে বালেক হওয়ার পরে দেরি করলে অ্যাক্সিডেন্ট হবে আপনি কেন সেই লাইনে যাবেন আপনার কি হাসরের ময়দানে রসুলের সাফাতের কোনো দরকার নেই রসুলের বিরুদ্ধাচারণ করে তার শূন্যতার সাথে মোকাবেলা করে এই নাজায়জ পড়ানোর জন্য আপনি মেয়েকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন হ্যাঁ পুরুষদের কাছে পাঠিয়ে দিচ্ছেন সেখানে কি পরিবেশ সেখানে কি অবস্থা আপনি কি একদিন দেখে দেখছেন সেখানে হালাত কি সেখানে গেলে মনে হবে আপনি বাংলাদেশ আসছেন না বাংলাদেশে আমেরিকার ফ্রি সেক্ট এলাকায় গেছেন কোনো পার্থক্য করা যাবে না এই অবস্থা একটা চিন্তা মানুষ তার মেয়েকে এই পরিবেশে কিভাবে পাঠাইতে পারে বোরকা পরে যায় বোরকা পরে গেলে পুরুষদের সাথে কথা বলতে পারবে আর এখন যে বোরকা চালু হয়েছে পুরো চেহারা খোলা কি বোরকা হলো এটা চেহারা হলো সন্ত্রাসের মূল কাজ এই যদি খোলা থাকে তো বোরকার কি প্রয়োজন চেহারা খোলা চুল খোলা তুমি বোরকা পাবেন কত বড় এর জন্য আমি লম্বা করতেছি না যারা আল্লাহকে মানি আমরা আল্লাহ রসুলকে মানি তার সাফাতে আশা করি তারা এই সমস্ত ফালতু জিনিস এইগুলো করে মেয়েদেরকে নষ্ট না করি মেয়েদেরকে বরবাদ না করি এর একটা শাস্তি আপনাকে ভোগ করতে হবে এক সময় যে এই মেয়ের এমন কাণ্ড করবে আপনার নাক কান কাটা যাবে আপনি সারা জীবন দুঃখ করবেন কেন এর জন্য আপনি দায়ী আপনি কেন কোরআন মানেন নাই আপনি কেন ওসলের হাদিস মানেন নাই বালের হয়ে গেছে বিয়ে দিয়ে ওই ইংরেজদের তালিম দিয়ে ব্যারিস্টার বানানোর কোনো প্রয়োজন নাই আপনি দিনদার আপনার জন্য কোনো প্রয়োজন নেই ওগুলো কাফেরদের জন্য প্রয়োজন তো কাফেরদের যে রাস্তায় উন্নতি হয়েছে আপনার আমার সেই রাস্তায় উন্নতি হবে না মাওলানা কুয়ায় পড়ে গেছে আর গাছে উঠে নামতে পারতেছে না এই এক যুক্তিতে উঠানো যাবে কুয়াতে উঠানো যে যুক্তি দড়ি দিতেন ও কোমরে গাছে দড়ি দিলেন কোমরে আমরা তোরা নামাই নামানো তো যাবে কিন্তু লাশ হয়ে গোয়ারটা উঠানোর বুদ্ধি আর গাছটা নামানোর বুদ্ধি এক না কাফেরদের উন্নতি আর মুসলমানদের উন্নতি কখনো এক রাস্তা হবে যারা মনে করে তারা গুমরাহের মধ্যে আমাদের উন্নতি করতে হলে আমাদের সাহাবাই গ্রামের জামানায় খোলা ভাই রাশিদিনের যে নীতি ছিল ওই নীতিতে ফিরে আসতে হবে ইমাম মালিক রহমতুল্লাহ পরিষ্কার বলে দিতে যে এই উন্মত কোনোদিনও কামিয়াব হইতে পারবে না তাকে কামিয়াব হইতে হলে গোয়ায় ফিরে আসতে আজকে আমরা কেন আর ফিরছি সারা দুনিয়াতে মুসলমানরা কেন মার্কেট দিতে না আমাদের অস্ত্রবল কম আমাদের অমুক পথ সব গলত করে সব গলত করে মূল কথা হল আমাদের কাছে আল্লাহ হুকুম নেই আমাদের কাছে রসুলের তরিকা নেই আমরা ইংরেজদের ফলো করার ভিতরে কামিয়াবি দেখি নিজের তাল চলন বেশভূষা ইংরেজদের মতো করতে পারলে ওর মতো ইজ্জত মনে করতেছি ওর ভিতরে কামিয়াবি মনে করতেছি এইটা আমাদের ধ্বংসের মূল কারণ এই যেটা হীনমন্যতা এই হীনমন্যতার কারণে আমরা সারা দুনিয়াতে মাইল খেটেছি আল্লাহ সাহায্য পাইতেছি আমাদেরকে ইমান আমলের লাইনে ফিরে আসতে যাই হোক ওই হাতিতে তৃত বিষয় ছিল ওই হাতিতে তৃত বিষয় ছিল মেয়ে তালেগা হয়ে গেলে এবং তার সামঞ্জস্যশীল কোন ছেলে পাওয়া গেলে বিবাহ দিতে দেরি করা যাবে না কাজেই এই কুশিক্ষার নামে অপশিক্ষার নামে আমরা এই হাদিসকে ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে মেয়েকেও বিপদে ফেলতেছি নিজেও বিপদে পড়ছি মেয়েও বিপদে পড়তেছে যত ডিগ্রি হোক বেকুব থাকবে যেহেতু শরিয়াত বলে দিতে মহিলাদের ব্যাপারে না কেসাতুল আসল বিভিন্ন হাদিসে বলা হয়েছে পুরুষের তুলনা থেকে অসম্পূর্ণ জ্ঞান দেওয়া হয়েছে না খেতা তো লাফল মহিলারও প্রশ্ন করছিল হুজুর আমরা কেমনে না খেতা তো লাফল হয়ে গেলাম অসম্পূর্ণ আকল তখন আল্লাহ রসুল বলেন দেখো না কোরআনে কি বলা হয়েছে তোমাদের একজনের সাক্ষী গ্রহণযোগ্য না কোন ব্যাপারে তোমাদের সাক্ষী দিতে হলে কমপক্ষে দুইজন মহিলা লাগবে একজন পুরুষ সাক্ষী দিতে পারে কোন ব্যাপারে একজন পুরুষ সাক্ষী হতে পারে যে একজন মহিলার কোথাও সাক্ষী হয় কমপক্ষে দুজন মহিলা লাগবে ওই আয়াত পেশ করে আল্লাহ রসুল বললেন দুজনের দ্বারা তোমাদের আসল অসম্পন্ন দেওয়া হয়েছে এই জন্য তোমাদের একজনের সাক্ষী গ্রহণ করবো এই মসজিদে ইমামতি করা হয় এটাকে কোরআন হাতিতে বলা হয়েছে ছোট ইমামতি এখানে ইমামতিকে বলা হয়েছে ছোট ইমামতি আর দেশ পরিচালনাকে বলা হয়েছে বড় ইমামতি ইমামতে কুবরা এটা ইমামতে কুবরা এটাকে বলে ইমামতে সুবরা ওইটাকে বলে ইমামতে কুবরা শরিয়াতে এই ছোট ইমামতি মহিলাদেরকে দেয়নি এটা অযোগ্যতা সেখানে বড় ইমামতি দিলে কি হবে যা হওয়ার তাই হইতেছে যা হওয়ার তাই হইতেছে এটা আমরা খালি অভিযোগ করি দ্রব্যমূল্য এত অমুক অমুক চান্দাবাজি কত রকম অভিযোগ কেন আমরাই পাঠাই দিচ্ছি মহিলাদের আর তাদের আকলের অবস্থায় এটাই হবে এটাই হবে সেজন আগেই আল্লাহ হুকুমের বিরুদ্ধে করে রাখে আজকে এদেশের মানুষ যদি ইসলাম মানত একদিন গণতন্ত্র বন্ধ হয়ে যাবে একদিন গণতন্ত্র মানে আমরা জ্ঞানী গুণী লোকের মনোনয়নে দেশ পরিচালনা চাই সারা দেশের লোক যদি দাবি করে একদিনই হইতে পারে কিন্তু এলে বলেই সেই যাই হোক আমি যে কথা বলছিলাম তারা না সেটা তো নাকল এই জন্য তারা একা যখন সিদ্ধান্ত করে তো এক্সিডেন্ট করে অনেক মহিলা দেখা গেছে একা সিদ্ধান্ত করে চলে গেছে ওই ছেলেদের প্রলোভনে পড়ে গেছে যে সারা জীবন পড়তে সারা জীবন পড়তেছে যদি বাপ ভাইদের সহযোগিতা নিয়ে রেখো তারা তো আগে চোদ্দ খানদানের খবর নিত কোথায় কি আছে পুরা নাড়ি বুড়ি এক্সরে করে তারপরে মেয়েটা দেওয়া যাবে কিনা চিন্তা করে কিন্তু একটা মেয়ে যখন যায় একাই তখন তো এইগুলো চিন্তা করে ও যা বলে ওই বিশ্বাস করে করে যায় দেখে কিচ্ছু নেই একদম মিসকিন ধোকা ধোকা করে এরপরও শরিয়াত রক্ষা করছে শরিয়াতে বলছে কোন মেয়ে যদি নিজে বিবাহ বসে এমন ছেলের সাথে যে ছেলের সাথে শরীয়তের দৃষ্টিতে তার জোড়া মেলে না তো আমাদের শরীয়তের বিধান হল এইটা বিবাহ হয়নি বিবাহ হয়নি বাপে যদি কোন রকম উদ্ধার করতে পারে তো কোন তালাকও লাগবে না কিচ্ছুও লাগবে না অন্যখানে বিয়ে দিতে পারবে তো বিবাহ হয়নি আর যদি সব দিক দিয়ে মিল থাকে তখনও সে বাপের অধিকার থাকে না বিবাহ হয়ে গেছে দিনদারের দিক দিয়ে আর্থিক দিক দিয়ে সব দিক থেকে মিল থাকে তো দিনদার লোক কেন করবে এটা দিনদার ছেলে তো এই কাজ করতে আসবে এই জন্য আমি মুসলমান ভাইদেরকে বলবো মমিন ভাইদেরকে বলবো যে আমরা অন্তত আমাদের মেয়েদেরকে আমাদের ছেলেদেরকে শরিয়াদের হুকুম মতো সময় হয়ে যাওয়ার সাথে সাথে বিবাহের ব্যবস্থা করবো শুধু মেয়ে না ছেলেকেও বিবাহ দিতে হবে সে প্রাপ্ত বয়স হয়ে গেছে আপনি বিবাহ দিলেন না বিভিন্ন বাহানা খাড়া করলেন এই করো সেই করো হ্যাঁ? এখন তার চোখের দ্বারা গুণা হলো তার কানের দ্বারা গুণা হলো তার দিল ও দিমাগের দ্বারা গুণা হলো হাতিসের মধ্যে আছে এই গুণা শুধু তার থাকবে না এই গুণা সমান সমান ভাবে তার বাপের আমল নামায় লেখা হবে তার মায়ের আমল নামায় লেখা হবে কারণ পরিণত বয়সে বিবাহ দেওয়া তাদের দায়িত্ব ছিল তারা দায়িত্ব পালন করে নাই এখন এই গুণার ভাগই তারও এই জন্য মেয়েকেও সময় মতো বিবাহ দিতে হবে ছেলেকেও এই তিনটা বিষয় ওই হাতিদের মধ্যে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বয়ান করেছেন অন্য হাতিতে আরো দুটো বিষয় বলা হয়েছে ওটাও আমি বলে দিতে চাই তার একটা হল নেশাবের মাল নেশাব পরিমাণ মাল যার কাছে আছে তার উপরে যখন এক বছর অতিক্রম করল চান্দ্র বছর এক বছর মানে ইংরেজি বছর না চান্দ্র বছর অতিক্রম করে গেল তখন তারপরে জাকাত আদায় করা খরচ সব পরিমাণ মাল যার কাছে আছে অর্থাৎ টাকা ব্যবসার মাল স্বর্ণ রূপা এগুলো মিলায় সাড়ে বান্ন তোলা রূপার যে দাম সাড়ে বান্ন তোলা রূপার যে মার্কেট ভ্যালু এই পরিমাণ নগদ টাকা ব্যবসার মাল স্বর্ণ রূপা যদি কারো কাছে থাকে তাকে বলা হয় নির্ধারণ এই নিসাব যখন এক বছর পর্যন্ত কন্টিনিউস থাকে তখন তারপরে জাকাত আদায় করা ফরজ ফরজ তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে দু চার দিনের মধ্যে জাকাত দিয়ে দিতে হবে ভুলটা কি এখানে কি বলে দিল আমাদের দেশের প্রায় লোক তার কখন বছর পুরা হলো এটা হিসাব রাখে না কেউ হিসাব রাখলেও তখন জাকাত দেয় না হয়তো হিসাব বের করে বের করে অপেক্ষা করে রমজান আসো রমজান আসলে রমজান শরীফে দিব সত্তর গুণ সত্তর গুণ সত্তর গুণের আশা সে বসে থাকলো এই বসে থাকতে যে সে একটা ওয়াজিব তরফ করলো বছর পুরা হয়ে গেলে সাথে সাথে জাকাত দেওয়া ওয়াজিব জাকাত দেওয়া ফরজ আর বছর পুরা হয়ে গেলে সাথে সাথে জাকাত দেওয়া উচিত আপনি সত্তর গুণের আশায় যে বসে থাকলেন এতে একদিকে কি হল আপনি ওয়াজিব তরফ করার গুণাগার হইলেন ওয়াজিব তরফ করার গুণাগার হইলেন আর একদিকে সত্তর গুণ থেকে বেশি সব এর থেকে মারুম হইলেন সত্তর বলতে থেকে কেমনে আপনি সত্তর গুণের জন্য বসে আছেন ওদিকে দেখা গেল আপনার পাশে একটা মাদ্রাসা এখানে লিল্লা বোর্ডিং এর ছাত্রদের টাকা নেই খাওয়ার ব্যবস্থা নেই কমিটি এলান করে দিতে ভাই লিল্লা বোর্ডিং এ টাকা টুকি নেই আপনাদের তফিক আছে এখানে দেখাতে টাকা দেন আপনার কানে আওয়াজ দিচ্ছে এখন যদি আপনি জরুরটা পুরা করতেন লিল্লা বোর্ডিং এর তো এখানে আল্লাহ তাহলে আপনাকে কয়েক শত্রু করলে যে জবাব দিন এক শত্রু করে জন্য বসে নিতেন কয়েক শত্রু গুণ কারণ সরিয়াতে জরুরত পুরা করার গুরুত্ব বেশি এই কারণে দান করা থেকে করজ দেওয়ার সব বেশি দান করা থেকে করজ দেওয়ার সব বেশি আপনি একজনকে দান করলেন এক হাজার টাকা হইতে পারে যে এই সময় তার এই টাকাটার প্রয়োজন নেই সেটা রেখে দিবে প্রয়োজন আর একটা লোক বিপদে পড়ে আপনার কাছে আছে ভাই আমার তো বিবে চিকিৎসা করাতে পারতেছে না আপনি আমার একটু খরচ দেন তিন মাসের জন্য খরচ দেন তখন তো সে ঠেকায় পড়ে আছে তখন আপনি খরচ দিলে এক হাতে চারটে আপনাকে আল্লাহ তালা আঠারো কোটি সব দিবেন আর এক হাদিসে আসছে আল্লাহ আপনাকে বিশ গুণ সব দিবে দান করলে পাইছেন দশ গুণ দান করলে পাইছেন দশ গুণ আর এখানে পাইলেন বিশ গুণ তো দান করার থেকে করজের সব বেশি হলো কেন এই জন্য দান যাকে করতেছেন তার হয়তো বা প্রয়োজন নেই তো করজ তাকে দিচ্ছেন সে বিপদে পড়ে আপনার কাছে তাহলে এটা মূল নীতি শরিয়াতের একটা মূল নীতি জানা গেল মানুষের যখন বিপদ থাকে ওই বিপদটা দূর করতে পারলে আল্লাহ বেশি খুশি হয় দান করার থেকে বেশি সাপ দেন আর একটা হাদিসের মধ্যে আছে তুমি যদি মুসলমান ভাইয়ের কোন প্রয়োজন মিটায় দাও আল্লাহ তারা হাসরের ময়দানে তোমার সত্তরটা প্রয়োজন মিটাই দিবে একটা মিঠাইলেন আপনি আল্লাহ সত্তরটা প্রয়োজন আপনাকে মিটাই দিবে সত্তরটা তো লিল্লা বডিতে টাকা নেই সেখানে প্রয়োজন মিটাই দিলেন অনেক সত্তর গুণ সব আল্লাহ আপনাকে দিল আর আপনি দেরি করলেন রমজানে দিবেন একদিকে দেরি করার জন্য গুণাগার হইলেন ওয়াজিব তরফ করার গুণাগার হইলেন আর একদিকে কয়েক সত্তর গুণ সব আপনি মাহরুম হইলেন দেখেন এলএম না থাকলে এলএম না থাকলে কি সমস্যা হয় এলএম না থাকলে কি সমস্যা হয় এক সত্তর ধরতে ধরতেছে আপনি তিন সত্তর গুণ হারাইলেন অনেক কোম্পানিকে দেখবেন মানুষের পাওনা টাকা দিচ্ছে না ঘুরাই আবার সে প্রত্যেক বছর কয়েকজনে হাজার টাকা এটা কিন্তু তার জন্য নকল ছিল আর পাওনা টাকা তো দেওয়া কি ছিল খরচ ছিল খরচ তরফ করে সে নকল আদায় করত খরচ তরফ করে নকল আদায় করত এটা কি শরীয়ত বলবে কাউকে কাউকে হবে না পারা কিন্তু পাওনা তারা যে ঘুরতেছে হ্যাঁ জুতার তলা ক্ষয় হয়ে দেখেছে কত রেশানি কত বিপদ তাদের আমি তাদের টাকা না দিয়ে হজে বেড়াইতেছেন এই হজ কোনোদিন কবল হবে সব রিয়াকারে নাম কেনার জন্য এগুলো করে গলত সরিয়াতে সিরিয়াল না সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে করে আপনার এক টুকরা কাপড় আছে পুরা শরীর ঢাকা যাবে না এই এক টুকরা কাপড় দিয়ে পুরা শরীর ঢাকা যাবে না যদি হাঁটু থেকে নামি ঢাকেন তো উপরটা খোলা থাকে উপরটা ঢাকেন তো রান খোলা থাকে কি করবে কি করবে আপনাকে নামের দিকে হাঁটু ডাকতে হবে আপনি পেট পিট ঢাকলেন ওই রান খোলা এটা বেপু এলেন না থাকার জন্য এলেম না থাকার জন্য শরিয়াতে প্রত্যেকটা জায়গায় পড়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে কোনটা আপনার সিরিয়াল করে দিচ্ছে আপনাকে ওইভাবে আগাইতে হবে ওইভাবে আগে বাপ মারা গেছে আগে মেরাজ বন্টন না আগে ঋণ পরিশোধ শরীয়ত আগে ঋণ পরিশোধ কর আগে তোমার বাপের কাছে তারা পাবে ওই ঋণ পরিশোধ করো এর মধ্যে টাকা বাঁচে তো মিরাজ হিসেবে বন্টন করো লোকেরা মেরাজ বর্তন করে আর ওই পাওনা তাদেরকে ঘুরায় এখন না তখন এখন না তখন কেন শরীয়তের ব্যাপারে কোনো এলেন নেই কোনো জ্ঞান নেই ওই আগলুম বাগলুম কয়েক বছর শিখতে যা কোনো কাজে লাগে চাকরিও হয় আর ওটা তো শরীয়তে কোনো কাজেও লাগে এই একটা বিষয় জাকাত অ্যাডভান্স করা যায় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় কিন্তু বছর পুরো হওয়ার পরে দেরি করা যায় জাকাত অ্যাডভান্স দেওয়া যায় আপনি আগে থেকে এখন থেকে দিতে থাকেন আপনার কাছে যখন নেশা পরিমাণ মাল আছে নিশ্চিত বছর শেষে আপনাকে জাকাত দিতেই হবে এখন থেকে দেওয়া আরম্ভ করেন গরিব মানুষ আসবে ঢাকা মানুষ আসবে বিভাগ মানুষ আসবে দেন আর লিখতে থাকেন দেন আর লিখতে থাকেন রমজান বা যখন বছর পুরো হবে তখন আপনি হিসাব করেন আপনার কত টাকা আছে হিসাব করতে গেলেন আপনার তিন লাখ টাকা জাকাত আছে তিন লাখ কোন কোন কোম্পানি আমার কাছে আসছে তাদের তিন কোটি টাকা জাকাত আছে এর তো বেশিও আছে তো হিসাব করে দেখা গেল আপনার তিন লক্ষ টাকা জাকাত আছে একটা উদাহরণ দিচ্ছে তিন হাজার টাকাও আসতে পারে দশ হাজার টাকাও আসতে পারে তা আপনি এখন দেখেন সারা বছরে যে দিয়ে আসছেন জাকাত কত দিতেন দেখা গেল যে দুই লক্ষই দিয়ে ফেলছেন তিন লক্ষ টাকা আসছে সারা বছরে দিতে দিতে দুই লক্ষই দেওয়া হয়ে গেল এই এক লক্ষ দুই তিন দিনের মধ্যে দিয়ে ফেলেন দিয়ে ফেলেন আবার সারা বছর গরিব লোকেরা আসবে ওদেরকে অ্যাডভান্স দিতে থাকে এই মশলাটা আমভাবে বলা বলি করতে হবে জাকাত অ্যাডভান্স দেওয়া যায় বছর পুরো হওয়ার পরে দেরি করলে গুণা হয় এই একটা মশলা আর একটা মশলা এই এটা শুরু হবে আজকে শেষ করা যাবে না হাজ হাজ হাজ যখন কারো ঘরে খরচ হয়ে যায় যে বছর খরচ হবে ওই বছর দেওয়া ওয়াজিব আপনার উপরে যে বছর হস করা খরচ হবে ওই বছর দেওয়া ওয়াজিব যদি আপনি দেরি করেন তো প্রত্যেক বছর ওয়াজিব তরফ করার গোনা হইতে থাকবে গোনা হইতেই থাকবে এরপর যে ভাগ্যক্রমে আদায় করতে পারে তো খরচ আদায় হয়ে যাবে কিন্তু এতদিন সে অনেক অনেক গুণাগার হয়ে গেছে আর দেরি করার কারণে অনেক আর আদায় করতে পারে কারো স্বাস্থ্য নষ্ট হয়ে যায় কারো টাকা চলে যায় নানান রকম সমস্যায় পড়ে যায় কারণ হায়াত চলে যায় রেপিতে ছিল কিন্তু তার আগে কি হল মারা গেল দেরি করা নিষেধ কেন হজ ফরজ হওয়ার পরে দেরি করা নিষেধ কেন হায়াত চলে যায় স্বাস্থ্য চলে যায় মাল চলে যায় স্বাস্থ্য আর করা যায় হায়াত চলে গেলেও করা যায় না স্বাস্থ্য চলে গেলেও করা যায় না প্যারালাইসিস হয়ে গেছে বা এখন ঋণ দায়ী হয়ে হজের টাকা নেই তখন কি হবে আপনার দায়িত্বে একবার যে ফরজ হয়ে গেছে ওই তো যাবে না আপনি যত প্যারালাইসিস হয়ে যান আল্লাহ হেফাজত করুন আপনার টাকা টুকি চলে যান ওই যে ফরজ হয়েছিল ওটা কিন্তু কামড়ে তার নামবে এই সমস্যা এড়ানোর জন্য শরিয়াত বলতে চায় যে আপনি দেরি না করে এই বছরে চলে যান এই বছরে চলে যান এই ব্যাপারে বলা হবে ইনশাল্লাহ আরো আমার এতর বলার উদ্দেশ্য যে আমাদের দেশে নানান অজুহাত খাড়া করা হয় কেউ বলে মেয়েটা বিবাহ হয় নাই বিবাহ দিয়ে দিই তার মধ্যে কেউ বলে বিল্ডিংটা কমপ্লিট হয় নাই কেউ বলবে যে ব্যবসাটা একটু ক্লোজ করে নেই ব্যবসাটা চলানো বলানো রয়েছে এক একজনে এক এক উজুহাত খাড়া করে এক এক কারণ খারাপ হয় যার একটাও শরিয়াতে কোনো কারণ একটাও কোনো কারণ কিন্তু কারণ এই অবস্থায় যদি হজ করা তৌফিক না হয় দেরি করতে যায় হজ করা তৌফিক হলো না তাহলে আপনার আমার রসুল বলতেছে যে ওই লোকটা ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল আমি মোহাম্মদ রসুল্লাহ জানি না তারপর পরোয়া করি না এত বড় ওয়েট ভয় এত বড় ধমকি ওই ব্যক্তির সম্পর্কে এখন যত হজের প্রস্তুতি চলতেছে টাকা টুকি জমা নেওয়া হইতেছে এই জন্য আমার সব ভাইদের কাছে আবেদন যে প্রত্যেকে নিজের সম্পদের হিসাব পেশ করে কোন আলের থেকে ফটো আনেন আপনার উপরে হজ খরচ কিনা ভয় পাওয়ার দরকার নেই আপনার সম্পদের হিসাব দিলে ওই আলেন কোন হিসাব পাবেন আপনাকে আপনি এই ভয় পাইন না অনেক সময় অনেকে ধোকার মধ্যে থাকে অনেকে ধোকার মধ্যে থাকে মনে করেন নগদ টাকা না থাকলে তো হজ হবে না নগদ টাকা না থাকলে তো হজ খরচ হবে না এই মনে করে অথচ নগদ টাকা কোনো শর্ত না যে কোনো বাড়তি সম্পদ যদি কারণ থাকে আর ওটা বিক্রি করে হজ করে আসলে তার সংসার অচল না হয় তো তার উপরেও ওই সম্পদের কারণে হজ করা খরচ তাই কিছু বেশি জমিন আছে বেশি মার্কেট আছে যে সম্পদ হোক এটা বিক্রি করে হজ করলে সাংসারিক ভাবে অসল হয়ে না পড়লে তাকে হজের দায়িত্বেই আর বুড়া বয়সে গেলে হজের কাজকর্ম পালন করা সম্ভব হবে অনেক পরিশ্রমের কাজ অনেক দৌড়দৌড়ির কাজ এই জন্য সবাই আমরা চেষ্টা করি জোয়ান বয়সে শক্তি থাকতে এই খরচটা আদায় করি প্রত্যেকে নিজের সম্পদের হিসাব পেশ করেন কোনো মুক্তির কাছে উনি ফেসলা দেবেন যে আপনার উপরে হাত খরচ কিনা তো দেখা যাবে অনেক লোক বেড়ে যাবে তার উপরে হাত খরচ অথচ সে মনে করছে আল্লাহ আমাদেরকে তো অভিজ্ঞান করুন আলহামদুলিল্লাহ আলমিন একটু বসেন আমাদের সেক্রেটারি সাহেব সবসময় দু একটা কথা বলবে এরপরে সুন্দরকে নিয়ে করবো আমরা